الحق أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আলমা রোহ থেকে আমার রুহকে নবিকুল শিরোমণি রহমাতুল্লিল আলমিনের উম্মত করে মুসলমান পুরুষের ঔরস এবং মুসলিম রমণীর রেহেমের মাধ্যমে প্রেরণ করে জন্মসূত্রে ইমান নসিব করে সর্বাধিক অনুগ্রহ করেছেন এবং সঠিক পথের সন্ধান ও যুগ শ্রেষ্ঠ অলিয়ে কামলের ফায়েজ ও তাওয়াজ্জুহ লাভ করার তাওফিক দান করেছেন অসংখ্য অগণিত দরুদ ও সালাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সুমহান মর্যাদার অধিকারী রহমাতুল্লিল আলামিন এবং তার পবিত্র পরিবার পরিজন সাহাবাই কেরম এবং কেয়ামত পর্যন্ত আগত বংশধরগণের উপর আল্লাহ সুবহানাও তালা জিন ও ইনসানকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং এদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কালামে মাজিদে বলেছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون অনুবাদ আমি জিন ও ইনসানকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন আল্লাহ রবুল্লা আলমিন প্রথমে জিন জাতি সৃষ্টি করেছেন কিন্তু তারা দুনিয়ায় এসে ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ মারামারি খুনাখুনি ইত্যাদি কাজে জড়িয়ে পড়ে যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করেন কিন্তু কতিপয় জিন ফেরেশতাদের আক্রমণ থেকে পলায়ন করে এ সময় ফেরেশতারা শিশু ইবলিসকে একাকী পেয়ে মায়া করে আকাশে নিয়ে যায় পরবর্তীতে ইবলিস সাধনা বলে ফেরেশতাদের ওস্তাদে পরিণত হয় এবং আসমান জমিনে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত হয় এরপর আল্লাহ সুবহানাও তাআলা তার খলিফা হিসেবে হজরত আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করেন কিন্তু শয়তান সিও ক্ষমতা খর্ব হওয়ার আশঙ্কায় হজরত আদম আলাইহিসাল্লামের সৃষ্টিকে অপছন্দ করে এবং হজরত আদম আলাইহিসাল্লামের সাথে শত্রুতা পোষণ করে চোদ্দ নম্বর পৃষ্ঠা হজরত আদম আলিহিসাল্লাম সৃষ্টির পর রুহ প্রবেশ করার পূর্বে শয়তান হজরত আদম আলি ইসলামের ভিতরে ঢুকে কুরিপ স্থাপন করে দেয় এমনকি হজরত আদম আলি ইসলামকে সাজিদা করা সম্পর্কিত আল্লাহ তালার নির্দেশকে অমান্য করে হজরত আদম আলি ইসলামের চিরস্থায়ী শত্রুতে পরিণত হয় যার ফলে আল্লাহ তালা শয়তানকে চির অভিশপ্ত করে দেন অভিশপ্ত হয়ে সে আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করে সমস্ত আদম সন্তানকে গোমরা করার ঘোষণা দেয় এই ব্যাপারে আল্লাহ তালা আল কোরআনুল কারিম ইশরাত করেন قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغينهم ولأغينهم أجمعين অনুবাদ সে বলল হে আমার প্রতিপালক যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন সেহেতু অবশ্যই আমি তাদেরকে পৃথিবীতে প্ররোচিত করব অর্থাৎ পাপাচার সমূহের প্রতি উৎসাহিত করব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিপথগামী করব হেজ আয়াত উনচল্লিশ শয়তানের প্ররোচনায় গন্ডম খেয়ে হজরত আদম ও হাওয়া আলাইহাসাল্লাম দুনিয়াতে আসতে বাধ্য হন দুনিয়াতেও শয়তানের প্ররোচনার মাধ্যমে তার সন্তান খান্নাস হজরত আদম আলিহিসাল্লাম ও হজরত হাওয়া আলাইহ আসসালামের ভেতরে প্রবেশ করে সে হজরত আদম আলহ ইসলামের সন্তান কাবিলকে ধোকা দিয়ে হাবিলকে হত্যা করার মাধ্যমে তার কার্যক্রম জোরদার করে এবং অনেক আদম সন্তানকে আল্লাহ ও রসুলের অবাধ্যতা এবং শিরকি কাজে উদ্বুদ্ধ করে মানুষকে শয়তানে পরিণত করে যার ফলে তারা আল্লাহ তালা ও নবী রাসুলগণের চরম বিরোধিতা শুরু করে উপরোক্ত তিন ধরনের শয়তান যথা ইবলিস খান্নাস এবং মানুষ শয়তানের ব্যাপারে আল কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান্নাস অনুবাদ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন হে মানুষ তুমি প্রার্থনা করো এই বলে যে আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট মানুষের অধিপতির নিকট মানুষের মাবুদের নিকট খান্নাস বা আত্মগোপনকারী কুমন্ত্রণার অনিষ্ট হতে যে মানুষের বক্ষে এবং কলবে কুমন্ত্রণা দেয় জিন শয়তান এবং মানুষ শয়তান হতে সুরানাস আয়াত এক থেকে ছয় শয়তানের ধোকার স্থান হল মানুষের কল্ব এবং শরীর যেমন عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس অনুবাদ হজরত ইবনু আব্বাস রদাল্লাহ তালা আনহুমা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন শয়তান আদম সন্তানের কল্বের উপরে আসন গেড়ে বসে থাকে যখন কল্ব আল্লাহর জিকির করে তখন শয়তান পিছু হটে আর যখন কল্প অমনোযোগী হয় তখন শয়তান তাতে কুমন্ত্রণা দেয় বুখারি শরীফ মিসকাত পৃষ্ঠা একশো নিরানব্বই অপর একখানা হাদিস শরীফে এসেছে কলা إن الشيطان يجري من الإنسان مجرى الدم وإني خشيت أن يقذف في قلوبكما سوءا أو قال شيئا অনুবাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই শয়তান মানুষের রক্ত চলাচলের স্থানে চলাচল করে আর আমি আশঙ্কা করেছি যে শয়তান তোমাদের কল্ব বা অন্তরে কোনো খারাপ বস্তু ঢেলে দেবে বুখারি শরীফ হাদিস নাম্বার বত্রিশশো একাশি আরও এক প্রকার শয়তানি শক্তি হল নফসে আম্মারা যে ব্যাপারে আল কোরআনুল করিমে ইশরাত হচ্ছে অনুবাদ নিশ্চয় নফস বেশি বেশি খারাপ কাজের নির্দেশ দেয় সুরা ইউসুফ তিপ্পান্ন নফসে আম্মারার সাথে হিংসা বিদ্বেষ রাগ অহংকার লোভ লালসা ইত্যাদি কুরিপুসমূহ জড়িত রয়েছে উপর উল্লিখিত চার প্রকার শয়তানি শক্তি মানুষকে আল্লাহ তালার সকল প্রকার ইবাদত বন্দেগি যথা পবিত্রতা অজু গোসল সালাদ সওম দান সৎকা ইত্যাদিতে ওয়াসা প্রদান করে বরবাদ করে দেয় উক্ত চার প্রকার শক্তিকে দমন করার একমাত্র পথই হচ্ছে আইলমুল কল বা আইলমুত তাস্কিয়া বা ইলমুল মারিফা যা অর্জন করা ফরজ যেমন হাদিস শরীফ এসেছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم অনুবাদ হজরত আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের উপর ইলমে দিন অন্বেষণ করা ফরজ সুনানি ইবনে মাজা দুইশো চব্বিশ নম্বর হাদিস শরীফ বাই হাকি তারওয়ানি শরীফ ষোলো নম্বর পৃষ্ঠা عن أبي الدرداء رضي الله تعالى عنه قال كن عالما أو متعلما أو محبا أو متبعا ولا تكن الخامس فتهلك অনুবাদ হজরত আবু দারদা রদাল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে মহাব্বত করো অথবা আলিমের অনুসারী হও পঞ্চম ব্যক্তি হও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল মাদখালু ইলা সুনান লিল কুবর লিল বাইহাকি হাদিস নাম্বার দুইশো সাতাশি আইন অর্জন করতে হলে অবশ্যই আলেমের নিকট গিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং এলমে মারেফাত অর্জন করতে হলে অবশ্যই এলমুল কলবের অধিকারী আলেমের নিকট বায়াত গ্রহণ করে কলবে জ্ঞান অর্জন করতে হবে কেননা সাহাবিগণ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছেন যেমন হাদিস শরীফে এসেছে আন জারির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাআলা আনহুমা قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم অনুবাদ হজরত জারির ইবনু আবদুল্লাহ রদাল্লাহ আনহুমা হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের হাতে সালাত আদায় করা জাকাত দেয়া এবং সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করার প্রতিশ্রুতিতে মরিদ হলাম বুখারি শরীফ সাতান্ন নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من خلع يدا من طاعة لقي الله يوم القيامة لا حجة له ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية অনুবাদ হজরত আবদুল ইবনে ওমর রদুল্লাহ তাল্লাহ আনহুমা হতে বর্ণিত তিনি বলেন আমি রসৌল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আনুগত্য থেকে হাত সরিয়ে নেয় সে ব্যক্তি কেয়ামতের দিন দলিলবিহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আর যে ব্যক্তি বায়াত গ্রহণ করা ব্যতীত মৃত্যুবরণ করল সে ব্যক্তি জাহেলি যুগের ন্যায় মৃত্যুবরণ করল মুসলিম শরীফ হাদিস নং আঠারোশো একান্ন তগরানি শরীফ প্রকৃত এলেম অর্জনের উদ্দেশ্যই হলো আত্মশুদ্ধি করা আত্মার কুরিপুগুলো দূর করা যেমন আল্লাহ তালা বলেন কদ মা ওয়াকদ অনুবাদ যে ব্যক্তি আত্মশুদ্ধি করল সে সফল কাম হল আর যে আত্মাকে পাপে নিমজ্জিত করল সে ব্যর্থ হল সুরাশ আয়াত নয় দশ সতেরো নম্বর পৃষ্ঠা নবী রসুলগণ মানুষ শয়তানের বিরুদ্ধে জিহাদের পাশাপাশি নফস শয়তান খান্নাস শয়তান ও ইবলিস শয়তানের মোকাবেলা করার জন্য ইলমুল কল্ব বা ইলমুল তাস্কিয়া বা মারিফাতের তালিম প্রদানের মাধ্যমে মানুষের কলগুলোকে পবিত্র করে দিতেন যেমন আল্লাহ তালার বাণী হিম অনুবাদ এবং তিনি তাদেরকে পবিত্র করবেন সুরা বাকারা আয়াত একশো উনত্রিশ কলবি হল ইলমুত তাস্কিয়া বা মারিফাতের স্থান যেমন সহি বুখারি শরীফে এসেছে ওয়ান্নাল মারিফাত ফিআলুল কলব অনুবাদ নিশ্চয়ই মারিফাত হচ্ছে কলবের কাজ বুখারি শরীফ আল্লাহ তালা প্রদত্ত এবং রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম কর্তৃক প্রদানকৃত বিশেষ ক্ষমতা তাওয়াজ্জুহ ই হল মারিফাত লাভের একমাত্র মাধ্যম যা রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম থেকে সাহাবাই কিরাম এবং তাদের থেকে তাবেআইন ও তাবে বেআইনগণ লাভ করেছেন শরীয়তের ইলম ও আমল এবং সুন্নার পরিপূর্ণ অনুসারী যুগ শ্রেষ্ঠ মহাদিসিন মুফাসিরিন ও ফোকাহায় শয়তানি শক্তিগুলোকে দমন ও তাস্কিয়া অর্জনের জন্য শরীয়তের ইলেম ও আমল এবং সুন্নার পরিপূর্ণ অনুসারী যুগ শ্রেষ্ঠ মহাদ্দিসিন মুফাসরিন ও ফুকাহায় আইজামগণ শয়তানি শক্তিগুলোকে দমন ও তাস্কিয়া অর্জনের লক্ষ্যে তাওয়াজ্জুহ প্রদানে সক্ষম বিভিন্ন তরিকাপন্থী পীর মাসায়গণের সন্ধান করে বায়াত গ্রহণ করে তাদের সোহবতে থেকে তাস্কিয়া অর্জন করতে সক্ষম হয়েছেন এবং শায়েখের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে মুসলিম নরনারীদেরকে তাস্কিয়া করে দিয়েছেন যে ধারা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে বর্তমানে এলমে মারেফাতের নামে তাওয়াজ্জুহ প্রদানে অক্ষম কতিপয় দুনিয়াদার পীর মানুষদেরকে প্রকৃত মারেফাতের তালিম না দিয়ে বিভ্রান্ত করছে এবং কিছু সংখ্যক নামধারী জাহেল ভণ্ডপী রয়েছে যাদের মধ্যে শরিয়ত ও মারেফতের জ্ঞান এবং আমল অনুপস্থিত তারা জিন সাধনা সহ কিছু শয়তানি সাধনা করে ভেলকি বাজির মাধ্যমে নারী পুরুষ একত্রিত করে গাজার আসর বসিয়ে ঢোল তবলা বাজিয়ে গান বাদ্য করে মানুষের ইমান আকিদা ধ্বংস করছে শরীয়তের আমল আখলাক তথা সালাদ সাওম ইত্যাদি থেকে দূরে রাখছে এবং পীরের পায়ে সাজদায় লুটিয়ে পড়ছে এ সকল কাজকেই তারা মারেফাত মনে করছে আঠারো পৃষ্ঠা এছাড়াও বর্তমান সমাজে মারেফাতের নামে অনেক পীর ফকির রয়েছেন যারা মানুষদেরকে মরিদ করে শরীয়তের কিছু আমল আখলাকের তালিম দিচ্ছেন সাথে সাথে বিভিন্ন তরিকার নিয়মে সকাল সন্ধ্যা কিছু মৌখিক জিকির যেমন নফিস বা এক জরবি দুই জরবি তিন জরবি চার জরবি এবং পাঁচ আনফাস ইত্যাদি তালিম দিচ্ছেন কিন্তু তারা এই তালিমের সাথে মুরিদদের কল্প বা লতিফা সমূহে ফায়েজ বা তাওয়াজ প্রদান করছেন না যদিও পূর্ববর্তী একগণ মৌখিক জিকিরের পাশাপাশি মুরিদদেরকে অবশ্যই তাওয়াজ্জ প্রদান করেছেন এবং মোরাকাবা করিয়েছেন কেননা এ সকল মৌখিক জিকির জিব্বার সাথে সম্পর্কিত কলমের সাথে সম্পর্কিত নয় ফলে এই জিকিরের প্রভাব কলবে পতিত হয় না কলবে জিকির জারিও হয় না এবং এই জিকিরের দ্বারা কল্প থেকে শয়তানও দূরীভূত হয় না কেননা শয়তানের বাসস্থান কলবে কলবি জিকির ছাড়া শয়তান দূরও হয় না তাদের এই সকল জিকিরের তালিমে তাওয়াজ বা ফায়েজ না থাকায় দীর্ঘদিন যাবৎ মরিদগণ মৌখিক জিকির করেও তরিকতের কোনো উন্নতি লাভ যেমন কলবে জিকির জারি লতিফাসমূহ জারি সুলতানুল আজকার লতিফাসমূহের নূর সায়ের ফানা বাকা ইত্যাদি হাসিল করতে তথা এলমে মারফাত লাভ করতে পারছেন না উল্লিখিত মৌখিক জিকিরের মাধ্যমে কলবে জিকির জারি ও মারেফাতের সবকসমূহের উন্নতি লাভ হচ্ছে না দেখেও শরীয়তি পীরগণ পীর মরিদিদ চালিয়ে যাচ্ছেন মুরিদদেরকে মারেফাতের সঠিক জ্ঞান থেকে দূরে রাখছেন প্রকৃত মারেফাত সম্পর্কে জ্ঞান না দিয়ে মনার মানুষদেরকে হক দরবার আমলি দরবার সুন্নতি দরবার অলির দরবার ইত্যাদি বলার মাধ্যমে এবং তাওয়াজ্জুহবিহীন সাজরা শরীফ প্রদর্শন করে ধোকা দিয়ে এবং নিজেদের ও বাপদাদার গুণকীর্তন ও কারামতি তথা ঝাড় ফুক এবং স্বপ্ন দেখার কারামতি প্রচার করে মরিদদেরকে অন্ধভক্ত ও বোকা বানিয়ে হাদিয়া তোহফা গ্রহণ করে অর্থের পাহাড় গড়ছেন তবে তিক্ত হলেও সত্য যে এ সকল পীরের মধ্যে কেউ কেউ ওয়ারিসি সূত্রে পীর হলেও প্রকৃতপক্ষে মারফাত হাসিল করতে সক্ষম হননি এবং অপরকে মারফাতের তালিম তথা ফায়েজ ও তাওয়াজ্জুহ দেওয়ার ক্ষমতাও অর্জন করেননি এমনকি কেউ কেউ তার শায়েখের পক্ষ থেকে অনুমতিও পাননি অথচ নিজের অক্ষমতাকে আড়াল করে প্রকৃত রহস্য গোপন করে শুধুমাত্র দুনিয়াবি স্বার্থ হাসিল ও ভোগ বিলাসের নেশায় পতিত হয়ে পীর মুড়িদি চালিয়ে যাচ্ছেন যার ফলে চিন্তাশীল বিবেকবান কিছু মুড়িদ পীরকে মারফাত প্রাপ্তি না হওয়ার কারণ জিজ্ঞেস করায় পীরেরা কেউ কেউ বলে যাচ্ছেন যে জিকির চালিয়ে যান জোয়ার যখন আসবে তখন খালবিল নদীনালা সব ভরে যাবে কিন্তু যিনি বলছেন তার পীর ও দাদা পীরের মুরিদ হয়ে অসংখ্য মুরিদ জিগির আসকার করেও জোয়ার না পেয়ে জোয়ার আসবে আসবে বলে কবরে চলে গেছেন উনিশ নম্বর পৃষ্ঠা পাঠক ভেবে দেখুন কিভাবে তারা সরল প্রাণ মানুষদেরকে ধোকা দিচ্ছেন মৃত্যু আসার পূর্বেই তো জোয়ার আসতে হবে এবং মারেফাতও হাসিল করতে হবে তবেই তো সে ব্যক্তি সফল হবে আবার কেউ কেউ বলে থাকেন আমল চালিয়ে যান আমল করতে করতেই মারফত হাসিল হয়ে যাবে শরীয়তের আমল করতে করতে যদি মারফত হাসিলই হতো তাহলে পৃথিবীর যুগ শ্রেষ্ঠ শরীয়তের আলেমগণ কেন পীরের বায়াত গ্রহণ করেছেন হকানি পীরের পক্ষ থেকে ফায়াজ ও তাওয়াজ্জু গ্রহণ করে মারফত হাসিল করেছেন এমন সালেকদের নিকট থেকে মারফতের বিষয়ে জেনে শুনে নিজেদের অজ্ঞতা অক্ষমতা প্রকাশ হওয়া এবং নিজেদের মাসলাক ও দরবারের গোমর ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় ও মরিচ ছুটে যাওয়ার ভয়ে হক জিনিসটাকে জেনেও তা না মেনে কোনো কোনো শরীরতে পীর উহাকে জাদু ম্যাজিক বাতিল জিনের আসর ইত্যাদি বলে সরল মনা মানুষদেরকে বিভ্রান্ত করছেন এবং উপকারী আইল অর্জনের পথে বাধা দিচ্ছেন আর কিছু সংখ্যক দুনিয়াদার আলেম মুরিদ পীর এবং দরবার থেকে সুবিধা গ্রহণ করে উক্ত বিষয়ে সাধারণ মানুষদের নিকট নানা প্রকার বিভ্রান্তি ও মিথ্যা ছড়াচ্ছেন আবার কিছু সংখ্যক লেবাসধারী দুনিয়াদার আলেম আছেন যারা ইলমে মারফাত বিশ্বাস করেন না এবং এ সম্পর্কে নানা রকম কটুক্তি ও হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোপ করে আসছেন এবং জনসাধারণকে বলছেন মারফাত কোরআন হাদিসে নেই এগুলো কিছু পীর মাসায় আবিষ্কার করেছেন এদের ব্যাপারেই হাদিস শরীফে এসেছে عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن أخوف ما أخاف على أمتي كل منافق عليم اللسان অনুবাদ হজরত উমর ইবনুল খত্তাব রদিল্লাহ তালা আনহুতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আমার উম্মাতের জন্য আমি প্রত্যেক মুখের মুনাফিক আলেমের যারা মুখে মুখে পণ্ডিত কিন্তু তারা খোদাভীতি থেকে শূন্য এদের ব্যাপারে সর্বাধিক ভয় করছি মোস্তাদে আহমদ একশো তেতাল্লিশ বাজার তবরণী বাইহাকি ইবনাবি দুনিয়া ইবন আদি তাই আল্লাহ প্রেমিক মানুষদেরকে প্রকৃত এলমে মারেফাত সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার প্রত্যাশা নিয়েই আমার এ লেখনী আশা করি আল্লাহ পিপাসু মানুষদের জন্য আমার অত্র কিতাবখানা পাঠে অনেক উপকার হবে এবং পাঠককে সঠিক পথের দিক নির্দেশনা দেবে বিশ নম্বর পৃষ্ঠা এছাড়াও অনেকগুলো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করবে যেমন কোরআন সুন্নার আলোকে শয়তানের কুমন্ত্রণা ও কলবি রোগসমূহের বিবরণ শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা ও কল সংশোধনের উপায় বিশ্লেষণ এলমে মারফাতের প্রকৃত পরিচয় শরিয়াত ও মারিফাতের পার্থক্য এবং তা অর্জনের উপায় এলমে মারিফাতের সমূহের বিবরণ হক্কানি পীরের প্রকৃত পরিচয় যোগ্যতা ও মাপকাঠি তাওয়াজ্জোহের পরিচয় প্রয়োজনীয়তা ও উপকারিতা যুগ শ্রেষ্ঠ মুসলিম মনীষীগণ বায়াত গ্রহণের কারণ বছরের পর বছর পীরের দরবারে থেকেও মারিফাত হাসিল না হওয়ার কারণ কলবি জিকির জারি হওয়া থেকে বাকাবিল্লা পর্যন্ত সবক প্রাপ্তির বিবরণ কোরআন সুন্না মাসায়গণের লিখিত কিতাব থেকে অসংখ্য দলিল প্রমাণ উপস্থাপন করে লিখা এই কিতাবখানা এলমুল কল বা এলমুল তাস্কিয়া বা মারেফাত সম্পর্কে যারা ভুল ধারণা পোষণ করেন অথবা আদৌ তরিকে বিশ্বাস করেন না এবং পীর মাসায়কদের প্রতি আস্থা হারিয়েছেন এমনকি দীর্ঘদিন ধরে যারা তরিকা চর্চা করে উন্নতি লাভ করছেন না তাদের জন্য সঠিক পথের দিক নির্দেশনা ভুল ধারণার অবসান এবং আল্লাহ ও রসুল প্রাপ্তির মাইল ফলক হিসেবে কাজ করবে ইনশা আল্লাহ যারা এই কিতাবখানি লেখা এবং ছাপানোর কাজে শারীরিক পরিশ্রম সময় ব্যয় আর্থিক সহযোগিতা করেছেন এবং পরামর্শ দিয়েছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইহ ও পরকালীন কল্যাণ কামনা করছে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও যদি লিখার মাঝে কোনো ত্রুটি থেকে যায় তবে প্রথমেই আল্লাহ সুবহানাউ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করছি এবং হৃদয় বান পাঠকদের খেদমতে আরজ করছি যে যদি কারো নজরে কোনো ভুল ধরা পড়ে তবে মেহরবানি করে জানালে কৃতজ্ঞ থাকব এবং পরবর্তী সংস্করণে সংশোধন করব ইনশা আল্লাহ আশা করি এই কিতাবটি পাঠ করে সম্মানিত পাঠক আল্লাহ ও রসুল সাল্লাইসলামের নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য হক্কানি পীরের অনুসন্ধানে প্রয়োজনে ইস্তিখারা করে বা ইয়াদ গ্রহণ করার সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন মহান আল্লাহ আমাদের সকলকে আইলমুল কল বা আইলমুত তাস্কিয়া বা আইলমে মারফাত লাভের তাফিক দান করুন আমিন বিনীত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির খান